আর কত সইবি তোরা জালি মেরি অত্যাচার আর কত সইবি তোরা জালি মেরি অত্যাচার কত অসহায় মাবন প্রভুর কাছে চাই বিচার কত অসহায় মাবন প্রভুর কাছে চাই বিচার আর কত সইবি তোরা জালি মেরি অত্যাচার আর কত সইবি তোরা জালি মেরি অত্যাচার কত অসহায় মাবন প্রভুর কাছে চাই বিচার কত অসহায় মাবন প্রভুর কাছে চাই বিচার কত অসহায় মাবন প্রভুর কাছে চাই বিচার মায়ানমারের দে হচ্ছে যে আকাশ ভারী হাহুতাস করছে ওরা করছে যে রোনা জারি না দে হচ্ছে যে আকাশ ভারী হাহুতাস করছে আরা করছে যে রোনা জারি কাফেরেরই অত্যাচারে হয় তাদের জীবন বিনাশ কাফেরেরই অত্যাচারে হয় তাদের জীবন বিনাশ শিশু থেকে শুরু করে পাচ্ছে না কে হনিস্তার শিশু থেকে শুরু করে পাচ্ছে না কে হনিস্তার আর কত সইবি তোরা জালি মেরি অত্যাচার আর কত সইবি তোরা জালি মেরি অত্যাচার কত অসহায় মা বোন প্রভুর কাছে চাই বিচার কত অসহায় মা বোন প্রভুর কাছে চাই বিচার কত অসহায় মা বোন প্রভুর কাছে চাই বিচার কি অপরাধ ছিল তাদের এমনটি কেন হলো এক আল্লাহ বিশ্বাসী তাই এটাই অপরাধ ছিল কি অপরাধ ছিল তাদের এমনটি কেন হলো এক আল্লাহ বিশ্বাসী তাই এটাই অপরাধ ছিল তাই তৎপরতা চালায় তারা বারে বার তাই তৎপরতা চালায় তারা বারে বার জালিমের জুলুমবাজির হচ্ছে যে তারা শিকার জালিমের জুলুমবাজির হচ্ছে যে তারা শিকার আর কত সইবি তোরা মেরি অত্যাচার আর কত সইবি তোরা মেরি অত্যাচার কত অসহায় মা বোন প্রভুর কাছে চাই বিচার কত অসহায় মা বোন প্রভুর কাছে চাই বিচার কত অসহায় মা বোন প্রভুর কাছে চাই বিচার কি অত্যাচার চলছে তাদের দেখছ না তোমরা জানি দেখিলে বুক ফেটে যায় ঝড়ে আসে পানি কি অত্যাচার চলছে তাদের দেখছ না তোমরা জানি দেখিলে বুক ফেটে যায় গছরে আসে পানি মানবতা পশু পশুকেও হার মানাই মানবতা ভুলুণ্ঠিত পশুকেও হার মানাই কে জালিম থেকে করবে তাদের উদ্ধার কে জালিম থেকে করবে তাদের উদ্ধার আর কত সইবি তোরা মেরি অত্যাচার আর কত সইবি তোরা মেরি অত্যাচার কত অসহায় মা বোন প্রভুর কাছে চাই বিচার কত অসহায় মা বোন প্রভুর কাছে চাই বিচার আর কত সইবি তোরা জালি মেরি অত্যাচার আর কত সইবি তোরা জালি মেরি অত্যাচার কত অসহায় মাবন প্রভুর কাছে চাই বিচার কত অসহায় মাবন প্রভুর কাছে চাই বিচার কত অসহায় মাবন প্রভুর কাছে চাই বিচার কত অসহায় মাবন প্রভুর কাছে চাই বিচার